সোনরে মমিন গনরে গুনদিন কদিন গেল কাটিয়া লাখো শহীদের রক্তে আমরা পেলাম স্বাধীনতা স্বাধীন দেশে দুর্নীতিতে ভরল আজ দেশ জনগণের স্বাধীনতা হইল রে নিশেষ যেদিকে চোখে যায় শান্তি কোথাও নাই যেদিকে চোখে যায় শান্তি কোথাও নাই শান্তির মা বাবা যায় যে মরিয়া দুর্নীতিতে চ্যাম্পিয়ান বলল তারা দুর্নীতিতে চ্যাম্পিয়ান বলল তারা দুর্নীতিতে চ্যাম্পিয়ান বলল তারা দুর্নীতিতে চ্যাম্পিয়ান বলল তারা যে যখনই যায় ক্ষমতায় এই দেশেতে হয় দেশটা বুঝি তাদের একা অন্য কারণ যে যখনই নাই ক্ষমতায় এই দেশেতে ভয় দেশটা বুঝি তাদের একা অন্য নয় কে দোষ করে কে মার খায় রে কে দোষ করে কে মার খায় রে বিনা দোষে কেউ হাবার যায় জেল খাটিয়া দুর্নীতিতে চ্যাম্পিয়ন বলল তারা দুর্নীতিতে চ্যাম্পিয়ান বলল তারা দুর্নীতিতে চ্যাম্পিয়ান বলল তারা দুর্নীতিতে চ্যাম্পিয়ান বলল তারা বিরোধী দল যে হবে তার দুঃখের সীমানায় জনগণের দুঃখে তাহার কলিজা ফেতে যায় বিরোধী দল দুঃখের সীমানাই জনগণের দুঃখ তাহার কলিজা পেতে যায় গদি হারাইয়া কষ্টে যায় মরিয়া গদি হারাইয়া কষ্টে যায় মরিয়া সরকারের পিছনে থাকে লাগিয়া দুর্নীতিতে চ্যাম্পিয়ন বলল তারা দুর্নীতিতে চ্যাম্পিয়ন বলল তারা দুর্নীতিতে চ্যাম্পিয়ান বলল তারা দুর্নীতিতে চ্যাম্পিয়ন বলল তারা আসল নকল যাচাই করে আগেই দেখিও নিজের ভোটটা পুছে শুনে নিজেই দিও আসল নকল যাচাই করে আগেই বুঝে শুনে নিজেই দিও আরেক দলে টাকার কাছে আরেক দলে টাকার কাছে নিজের ভোটার দেড়ে বেছিয়া দুর্নীতিতে চ্যাম্পিয়ন বলল তারা দুর্নীতিতে চ্যাম্পিয়ন বলল তারা দুর্নীতিতে চ্যাম্পিয়ন বলল তারা দুর্নীতিতে চ্যাম্পিয়ন বলল তারা দুর্নীতিতে চ্যাম্পিয়ন বলল তারা দুর্নীতিতে চ্যাম্পিয়ন বলল তারা দুর্নীতিতে চ্যাম্পিয়ন বলল তারা দুর্নীতিতে চ্যাম্পিয়ন বলল তারা